বাংলার মাটি বাংলার মাটি মাননা যারা আল্লাহ রাসুল মাননা কোরআন হাদি পরকালে তোমরা পাবে মুক্তি পেয়েছ কি সেই মাননা যারা আল্লাহ রাসুল মাননা কোরআন হাদি পরকালে তোমরা পাবে মুক্তি পেয়েছ কি সেই হদিস তবে কেন বলো আবুল তাবুল ভুল কেন লিখে যাও ইসলাম বিদ্বেষী যারা আছো হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছো হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছো হুঁশিয়ার হয়ে যাও যুগে যুগে যত আসবে বাতিল হকের হবে আগমন সে হকের আলো দিয়ে হবে বন্ধু বাতিলদের দমন যুগে যুগে যত আসবে বাতিল হকের হবে আগমন সে হকের আলো দিয়ে হবে বন্ধু বাতিলদের দমন সমনেই তবে আর সকলেই হুঁশিয়ার সমনেই তবে আর সকলেই হুঁশিয়ার এক হুঙ্কার হয়ে যাবে সব চুরমার জেনে নাও ইসলাম বিদ্বেষী যারা আছো হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আচ হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আচ হুঁশিয়ার হয়ে যাও বাতিল যখন এসেছে বন্ধু রূপ নিয়ে নমরুদের দিনের জান্ডা রেখেছে উঁচু আলোতে ইব্রাহিমের বাতিল যখন এসেছে বন্ধু রূপ নিয়ে নমরুদের দিনের জান্ডা রেখেছে উঁচু আলোতে ইব্রাহিমের জানো না আজও যারা হয়েও না মাথুয়ারা জানো না আজও যারা হয়েও না মাথুয়ারা ইতিহাস আছে দিতে সাক্ষ্য চোখ মেলে দেখে না ইসলাম বিদ্বেষী যারা আছো হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছো হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছো হুঁশিয়ার হয়ে যাও ফেরাউন যখন এলো বন্ধু বাতিলের রূপ নিয়ে পাঠালেন প্রভু এক বীর মুসানবী নাম দিয়ে ফেরাউন যখন এলো বন্ধু বাতিলের রূপ নিয়ে পাঠালেন প্রভু মহানেক বীর মুসানবী নাম দিয়ে হক যে এসে যায় বাতিলে নাই হক যে এসে যায় বাতিলে নাই যুগে যুগে আসে আলোর সিন্ধু বাতি লিখে জানিয়ে দাও ইসলাম বিদ্বেষী যারা আছ হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছ হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছ হুঁশিয়ার হয়ে যাও শুধু নমরুদ ফেরাউন নয় পৃথিবীর এবু খণ্ডে এলো সাদ্দা তাবু জাহেল উতবা সাইবা কত ভণ্ডে শুধু নমরুদ ফেরাও নয় পৃথিবীর ভূখণ্ডে এলো সাদ্দা দাবু জাহেলুতবা সাইবা কত ভণ্ডে তারা কি এখন আছে না মাটিতে মিশে গেছে তারা কি এখন আছে না মাটিতে মিশে গেছে বিশ্বাস যদি না হই বন্ধু ফেরাও দেখে নাও ইসলাম বিদ্বেষী যারা আছো হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছ হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছ হুঁশিয়ার হয়ে যাও নাস্তিক বলো কিবা মুরতাদ বাতিলের নেই সে পুরো বিশ্বের বলবো কি ভাই দেখো না বাংলাদেশ নাস্তিক বলো কি বা মুরতাদ বাতিলের নেই শেষ পুরো বিশ্বের বলবো কি ভাই দেখো না বাংলাদেশ এ সাহস দিল কে বলে দে বলে দে এ সাহস দিল কে বলে দে বলে দে নাস্তিকদের লাশ বন্ধু সাগরে ভাসিয়ে দাও ইসলাম বিদ্বেষী যারা আছ হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছ হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছ হুঁশিয়ার হয়ে যাও সংক্ষেপে শুনো বাংলাদেশের নাস্তিকদের অবস্থান হুমায়ুন তাসলিমা আহমদ শরীফ রাশেদ খান সংক্ষেপে শুনো বাংলাদেশের নাস্তিকদের অবস্থান হুমায়ুন তাসলিমা আহমদ শরীফ রাশেদ খান ঠিকতে কি পেরেছে না সকলে পালিয়েছে ঠিকতে কি পেরেছে না সকলে পালিয়েছে ঠিক শাহবাগের ওই শকুন রাজি কোথায় আছে দেখে যাও ইসলাম বিদ্বেষী যারা আজ হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আজ হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আজ হুঁশিয়ার হয়ে যাও যত চাটুকার কিবা তাবেদার নেতা হও কিবা মন্ত্রী পতনের ডাক দিলে তবে উড়ে যাবে সব বামপন্থী যত চাটুকার কিবা তাবেদার নেতা হও কিবা মন্ত্রী পতনের ডাক দিলে তবে উড়ে যাবি সব বামপন্থী দেশে থাকতে যদি চাও তবে সভ্য হয়ে যাও দেশে থাকতে যদি চাও তবে সভ্য হয়ে যাও না হয় জীবন বাঁচাতে চাইলে দেশ ছেড়ে পালাও ইসলাম বিদ্বেষী যারা আজ হুঁশিয়ার হয়ে যা ইসলাম বিদ্বেষী যারা আজ হুঁশিয়ার হয়ে যা ইসলাম বিদ্বেষী যারা আজ হুঁশিয়ার হয়ে যা মাননা যারা আল্লাহ রাসুল মাননা কোরআন হাদিস পরকালে তোমরা পাবে মুক্তি পেয়েছ কি সেই হদিস মাননা যারা আল্লাহ রাসুল মাননা কোরআন হাদিস পরকালে তোমরা পাবে মুক্তি পেয়েছ কি সেই হদিস তবে কেন বলো আবুল তাবুল ভুল কেন লিখে যাও ইসলাম বিদ্বেষী যারা আছো হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছো হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছো হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছো হুঁশিয়ার হয়ে যাও ইসলাম বিদ্বেষী যারা আছো হুঁশিয়ার হয়ে